প্রার্থনা করব তিনি যেন আমাদেরকে সদা সর্বদা সুস্থ রাখেন মারাত্মক রোগ থেকে যেন আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করেন আমি আপনি এবং আমাদের বাড়ির সবাই যেন আপনাদের বাড়ির সবাই যেন আমরা ভালো থাকি সমস্ত প্রকারের অসুখ বিসুখ থেকে যেন আমরা আল্লাহর দয়াতে রক্ষা পাই তার জন্য একটি দুয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেই দুয়াটি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে কি যে ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام কিংবা এই পদ্ধতিতে পাঠ করতে পারি সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার চারশো তিরানব্বই এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলায়ও তার সোনান গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো চুয়ান্ন এই হাদিসটি সঠিক শেখ আলবানি এই হাদিসটিকে সঠিক বলেছেন হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আনাস রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই দুয়াটি পাঠ করতেন আল্লাহ রসুল সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন যেন আমরাও তার অনুসরণে এই দোয়াটি বারবার পাঠ করি কেন যা কেননা আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামেরই অনুসরণ করব আমাদের জীবন যাপনের ক্ষেত্রে আর ধর্মীয় বিষয়ে দুয়াটির অর্থ হচ্ছে এই হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকটে বাতুলতা কুষ্ঠরোগ ধবল এবং সকল প্রকারের ঘৃণিত ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করি তো যত রকমের ঘৃণিত রোগ আছে ব্যাধি আছে তাতে থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব আশ্রয় চাইব আল্লাহ তালা যেন আমাদেরকে সুখে রাখেন এবং সমস্ত ব্যাধি থেকে যেন রক্ষা করেন এই হাদিস থেকে যা আমরা শিক্ষণীয় বিষয় লাভ করছি তা হলো এই যে নবী করিম সাল্লাহ আলি এই সমস্ত ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে এই জন্য আশ্রয় প্রার্থনা করেছেন যে এই সমস্ত ব্যাধি হল কঠিন ভয়াবহ মানুষ এই সমস্ত ব্যাধিকে খুব ঘৃণিত ব্যাধি মনে করে কেননা এই সমস্ত ব্যাধি মানুষের প্রকৃত অবস্থা পরিবর্তন করে দেই এবং নষ্ট করে দেই মানুষের মনোভাব মানুষের আকৃতি মানুষের শরীরকে সে নষ্ট করে দেয় মানুষের স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের স্বাস্থ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন নিজের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করে এবং নিজের শরীরের সুস্থতা প্রাপ্ত হওয়ার জন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কেননা এই সমস্ত ঘৃণিত ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ নিজের অধিকারগুলির সংরক্ষণ করতে পারবে না নিজের অধিকারগুলির নিজের অধিকারগুলির রক্ষণাবেক্ষণ করতে এবং দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়বে মানুষের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করার যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদানগুলি সঠিকভাবে গ্রহণ করা উচিত এই উপাদানগুলি হচ্ছে আল্লাহরই দেওয়া প্রদাত্ত নিয়ম বা বিধি ব্যবস্থা মানুষ যেন আল্লাহ তালার বশ্যতা ও দাসত্বা স্বীকার করে মানুষ যেন দাসত্ব স্বীকার করে আর স্বাস্থ্য রক্ষার করার যে সমস্ত নিয়ম বিধিবিধান আছে সেগুলি যেন সঠিক পন্থায় ফলো করে আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদেরকে সুখময় জীবন দান করেন আমরা যেন সমস্ত অসুখ বিসুখ থেকে রক্ষা পাই এই দোয়া করে আমি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু